บุ๊กทู สามสิบเจ็ด সাঁত্রিশ সাঁত্রিশ ระหว่างเดินทาง রাস্তায় রাস্তায় เขาขับรถจักรยานยนต์ সে মোটরবাইক চালিয়ে যায় সে মোটর বাইক চালিয়ে যায় เขาขี่จักรยาน সে সাইকেল চালিয়ে যায় সে সাইকেল চালিয়ে যায় เขาเดิน সে হেঁটে যায় সে হেঁটে যায় เขาไปโดยเรือใหญ่ সে জাহাজে করে যায় সে জাহাজে করে যায় เขาไปโดยเรือ সে নৌকা করে যায় সে নৌকা করে যায় เขาว่ายน้ সে সাঁতার কাটছে সে সাঁতার কাটছে ำที่นี่อันตรายไหมคะ এখানে কি বিপদের আশঙ্কা আছে এখানে কি বিপদের আশঙ্কা আছে การโบกรถคนเดียวอันตรายไหมคะ একা একা ঘুরে বেড়ানো কি বিপজ্জনক একা একা ঘুরে বেড়ানো কি বিপজ্জনক มันอันตรายไหมคะ ถ้าออกมาเดินเล่นตอนกลางคืน রাতে ঘুরে বেড়ানো কি বিপজ্জনক রাতে ঘুরে বেড়ানো কি বিপজ্জনক เราหลงทาง আমরা পথ হারিয়েছি আমরা পথ হারিয়েছি เรามาผิดทาง আমরা ভুল রাস্তায় আছি আমরা ভুল রাস্তায় আছি เราต้องเลี้ยวกลับทางเดิม আমাদের নিশ্চয়ই পিছনে ফিরে যেতে হবে আমাদের নিশ্চয়ই পেছনে ফিরে যেতে হবে จอดรถได้ที่ไหนคะ এখানে কোথায় গাড়ি দাঁড় করানো যেতে পারে এখানে কোথায় গাড়ি দাঁড় করানো যেতে পারে ที่นี่มีที่จอดรถไหมคะ এখানে কি গাড়ি দাঁড় করানোর জায়গা আছে এখানে কি গাড়ি দাঁড় করানোর জায়গা আছে ที่นี่จอดรถได้นานเท่าไหร่คะ এখানে কতক্ষণ গাড়ি দাঁড় করানো যাবে এখানে কতক্ষণ গাড়ি দাঁড় করানো যাবে คุณเล่นสกีไหมคะ আপনি কি স্কি করেন আপনি কি স্কি করেন คุณจะขึ้นสกีลิฟต์ไปข้างบนไหมคะ আপনি কি স্কি লিফট ওপরে যাবেন আপনি কি স্কি লিফট ওপরে যাবেন ที่นี่มีสกีให้เช่าไหมคะ এখানে কি স্কি ভাড়া করা যায় এখানে কি স্কি ভাড়া করা যায়